এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ যার পরিবেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সুজলা ফলা শস্য শ্যামলা অপরূপ যার পরিবেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ রাতের বেলা তারার মেলা চাঁদের সাথে কারে খেলা রাতের বেলা তারার মেলা চাঁদের সাথে রাতের বেলা তারার মেলা চাঁদের সাথে করে খেলা আধার কলে জোনাক জলে দেখতে লাগে বেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ যার পরিবেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সাগরে নদী না পাহাড় অপার রূপের দেশটায় আমার সাগর নদী ঝরনা পাহাড় অপার রূপের দেশটা আমার সাগর নদী ঝরনা পাহাড় অপার রূপের দেশটা আমার কোথায় তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ যার পরিবেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ